রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে নিয়েছিলেন এবং মোমেনদের একটি দলের কাছে এটা ছিল বড়ই অসহনীয় তারা এ সত্যের ব্যাপারে তোমার সাথে ঝগড়া করছিল অথচ তা একেবারে পরিষ্কার হয়ে ভেসে উঠেছিল তাদের অবস্থা এমন ছিল যেন তারা দেখছিল তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছিলেন দুটি দলের মধ্য থেকে একটি তোমরা পেয়ে যাবে তোমরা যাচ্ছিলে তোমরা দুর্বল দলটি লাভ করবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল নিজের বাণীসমূহের সাহায্যে তিনি সত্যকে সত্যরূপে প্রকাশিত করে দেখিয়ে দেবেন এবং কাফেরদের শিকড় কেটে দেবেন যাতে সত্য সত্যরূপে এবং বাতিল বাতিল হিসেবে প্রমাণিত হয়ে যায় অপরাধীদের কাছে তা যতই অসহনীয় হোক না কেন إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم فاستجاب لكم أني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 না যে ব্যক্তি এ অবস্থায় পৃষ্ঠ প্রদর্শন করে সে আল্লাহর গজবে ঘেরাও হয়ে যাবে তার আবাস হবে জাহান্নাম এবং ফিরে যাবার জন্য তা বড়ই খারাপ জায়গা তবে হ্যাঁ যুদ্ধের কৌশল হিসেবে এমনটি করে থাকলে অথবা অন্য কোনো সেনাদলের সাথে যোগ দেবার জন্য করে থাকলে তা ভিন্ন কথা فلم تقتلوهم ولكن الله قتلهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم وأن الله موهن كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين কাজেই সত্য বলতে কি তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন আর তোমরা নিক্ষেপ করনি বরং আল্লাহ নিক্ষেপ করেছেন আর এ কাজে মোমিনদের হাত ব্যবহার করা হয়েছিল এজন্য যে আল্লাহ মোমিনদেরকে একটি চমৎকার পরীক্ষার মধ্য দিয়ে সফলতার সাথে পার করে দিন অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন ও জানেন এ ব্যাপারটি তো তোমাদের সাথে আর গাফেরদের সাথে যে আচরণ করা হবে তা হচ্ছে আল্লাহ তাদের কৌশলগুলো দুর্বল করে দেবেন এ কাফেরদের বলে দাও যদি তোমরা ফয়সালা চেয়ে থাকো তাহলে এই নাও ফায়সালা তোমাদের সামনে এসে গেছে এখন যদি ক্ষান্ত হও তাহলে তো তোমাদের জন্যই ভালো হবে নয়তো যদি ফিরে আবার সেই বোকামির পুনরাবৃত্তি করো তাহলে আমিও সেই শাস্তির পুনরাবৃত্তি করব এবং তোমাদের দলবল যত বেশি হোক না কেন তা তোমাদের কোনো কাজে আসবে না আল্লাহ অবশ্যই মোমেনদের সাথে রয়েছেন يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله أطيعوا الله ورسوله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 তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে শুনতে উদ্বুদ্ধ করতেন কিন্তু কল্যাণ ছাড়া যদি তিনি তাদের শোনাতেন তাহলে তারা নির্লিপ্ততার সাথে মুখ ফিরিয়ে নিত হে ইমানদারগণ আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া দাও যখন রসুল তোমাদের এমন জিনিসের দিকে ডাকেন যা জীবন দান করবে আর জেনে রাখো আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তার দিকেই সমবেত করা হবে واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون تخافون أن يتخطفكم الناس فآواكم فآواكم فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم আর সেই ফিতনা থেকে দূরে থাকো যার অনিষ্টকারিতা শুধুমাত্র তোমাদের গুনাহগারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সামান্য কয়েকজন পৃথিবীর বুকে তোমাদের দুর্বল মনে করা হতো লোকেরা তোমাদেরকে খতম করেই দেয় নাকি এ ভয়ে তোমরা কাঁপতে তারপর আল্লাহ তোমাদের আশ্রয়স্থল জোগাড় করে দিলেন নিজের সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন এবং তোমাদের ভালো ও পবিত্র জীবিকা দান করলেন হয়তো তোমরা শকর গোজার হবে হে ইমানদারগণ জেনে বুঝে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না নিজেদের আমানত সমূহের খেয়ানাত করো না এবং জেনে রাখো তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছু আছে يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين هي যদি তোমরা আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদের কোষ্ঠী পাথর দান করবেন এবং তোমাদের পাপগুলো তোমাদের থেকে দূর করে দেবেন এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন আল্লাহ অতিশয় অনুগ্রহশীল সেই সময়ের কথাও স্মরণ করার মতো যখন সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে নানান রকমের চকান্ত আঁটছিল তারা চাচ্ছিল তোমাকে বন্দী করতে হত্যা করতে বা দেশ ছাড়া করতে তারা নিজেদের কৌশল প্রয়োগ করে চলছিল অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করছিলেন আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী যখন তাদেরকে আমার আয়াত শোনানো হতো তারা বলতো হ্যাঁ আমরা শুনেছি আমরা চাইলে এমন কথা আমরাও শোনাতে পারি এ তো সেই সব পুরনো কাহিনী যা আগে থেকে লোকেরা বয়ে আসছে وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم ۖ وما كان الله معذبهم وهم يستغفرون وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن আর সেই কথাও স্মরণযোগ্য যা তারা বলেছিল হে আল্লাহ যদি এটা যথার্থই সত্য হয়ে থাকে এবং তোমার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো অথবা কোনো যন্ত্রণাদায়ক আজাব আমাদের উপর আনো তুমি যখন তাদের মধ্যে উপস্থিত ছিলে তখন আল্লাহ তাদের উপর আজাব নাজিল করতে চাচ্ছিলেন না আর এটা আল্লাহর রীতিও নয় যে লোকেরা ক্ষমা চাইতে থাকবে এবং তিনি তাদেরকে আজাব দেবেন কিন্তু এখন কেন তিনি তাদের উপর আজাব নাজিল করবেন না যখন তারা মসজিদে হারামের পথ রোধ করছে অথচ তারা এই মসজিদের বৈধ মোতাওয়াল্লিও নয় এর বৈধ মোতাওয়াল্লি হতে পারে একমাত্র তাকওয়াধারীরাই কিন্তু অধিকাংশ লোক এ কথা জানে না وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون বায়তুল্লার কাছে তারা কি নামাজ পড়ে তারা তো শুধু সিটি দেয় ও তালি বাজায় কাজেই তোমরা যে সত্য অস্বীকার করে আসছিলে তার প্রতিদানে এখন আজাবের স্বাদ গ্রহণ করো যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথ রোধ করার জন্য ব্যয় করছে এবং এখনও আরও ব্যয় করতে থাকবে কিন্তু শেষ পর্যন্ত এ প্রচেষ্টা তাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে তারপর তারা বিজিত হবে আর এ কাফেরদেরকে ঘেরাও করে জাহান্নামের দিকে আনা হবে মূলত আল্লাহ কলুষতাকে পবিত্রতা থেকে ছেঁটে আলাদা করবেন এবং সকল প্রকার কলুষতা মিলিয়ে একত্র করবেন এবং তারপর এ পুটলিটা জাহান্নামে ফেলে দেবেন মূলত এরাই হবে দেউলিয়া قل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 গুমরাহী ও বিশৃঙ্খলা নির্মূল হয়ে যায় এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায় তারপর যদি তারা ফিতনা থেকে বিরত হয় তাহলে আল্লাহ তাদের আমল দেখবেন আর যদি তারা না মানে তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের পৃষ্ঠপোষক এবং তিনি সবচেয়ে ভালো সাহায্য সহায়তা দানকারী নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন সুপ্রিয় শ্রোতাবৃন্দ আজকের তেলাওয়াতের মধ্যে একটি সিজদার আয়াত রয়েছে অনুগ্রহপূর্বক সিজদা করে নেবেন بسم الله الرحمن الرحيم واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير বিসমিল্লাহ রহমান রহিম তোমরা জেনে রাখো যে তোমরা যে গনিমতের মাল হাসিল করেছ এর পাঁচ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 তোমরা অবশ্যই হিম্মত হারাতে এবং লড়াইয়ের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে কিন্তু আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন নিশ্চয়ই তিনি দিলের হালো জানেন ওই সময়ের কথাও ইয়াদ করো যখন সামনাসামনি মোকাবিলার সময় আল্লাহ তোমাদের চোখে দুশ্মনদের সংখ্যা কম দেখালেন এবং তাদের চোখেও তোমাদেরকে কমই দেখালেন যাতে যা হয় উচিত ছিল তা তিনি প্রকাশ করে দেন শেষ পর্যন্ত সব ব্যাপার আল্লাহর কাছে ফিরে যায় يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين হে ওই সব লোক যারা ইমান এনেছ যখন কোন দলের সাথে তোমাদের মোকাবিলা হয় তখন তোমরা মজবুত থাকো এবং বেশি করে আল্লাহর জিকির করো আশা করা যায় যে তোমরা সফল হবে আল্লাহ ও রসুলের অনুগত হও এবং আপোষে ঝগড়া করো না তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দেবে এবং তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে সবর একটি করো নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা সবর করে ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله তোমরা ওইসব লোকের মতো চালচলন গ্রহণ করো না যারা তাদের ঘর থেকে গ্রুপের সাথে এবং মানুষকে তাদের শান শক দেখাতে দেখাতে বের হয় আর তাদের অবস্থা এই যে তারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় তারা যা কিছু করছে তা আল্লাহর নাগালের বাইরে নয় ওই সময়ের কথা খেয়াল করো তখন শয়তান ওই লোকদের আমলকে তাদের চোখে চমৎকার করে তুলে ধরেছিলেন এবং বলেছিলেন আজ কেউ তোমাদের উপর বিজয়ী হবে না আর আমি তোমাদের সাথে আছি কিন্তু যখন দুটো দল সামনাসামনি হল তখন সে পেছনে হটে গেল এবং বলতে লাগল তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখো না আমি আল্লাহকে ডরাই আল্লাহ বড়ই কঠিন শাস্তিদাতা إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد যখন মুনাফিকরা এবং ওই সব লোক যাদের দিলে রোগ আছে তারা বলছিল তাদের দিন তাদেরকে ধোকায় ফেলেছে অথচ যদি কেহ আল্লাহর উপর ভরসা করে তাহলে অবশ্যই আল্লাহ বড়ই শক্তিশালী ও পরম জ্ঞান বুদ্ধির অধিকারী যদি এমন হতো যে তোমরা ওই অবস্থাটা দেখতে পেতে যখন ফেরেশতারা কাফিরদের রুহ কবজ করছিল এবং তাদের মুখে ও পেছনে পিটাচ্ছিল বলছিল লও এখন আগুনে জ্বলবার সাজা ভোগ করো এটা ওই শাস্তি যে তোমাদের নিজেদের হাতে এর আগে ব্যবস্থা করে দিয়েছিল তা না হলে আল্লাহ তো তার বান্দাদের উপর জুলুম করেন না كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب ذلك بأن الله لم يكن غير نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم এ ব্যাপারটা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 তাদের গুনার কারণে তাদেরকে ধ্বংস করেছিলাম এবং ফিরাউনের লোকদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম এরা সবাই জালিম ছিল নিশ্চয় আল্লাহর চোখে দুনিয়ার সব সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম তারা যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে এরপর তারা কোন রকমই তা কবুল করতে তৈরি ছিল না الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين হে রাসূল বিশেষ করে তাদের মধ্যে ওই সব লোক রয়েছে যাদের সাথে আপনি চুক্তি করেছেন অতঃপর তার প্রতিটি সুযোগেই তা ভঙ্গ করে এবং আল্লাহকে একটুও ভয় করে না তাই যদি লড়াইয়ের ময়দানে তোমরা তাদেরকে নাগালে পাও তাহলে তাদেরকে এমন শাস্তি দাও যাতে তাদের পর অন্য যেসব লোক এমন আচরণ করবে তাদের হুশ হয় আশা করা যায় যে ভঙ্গের পরিণাম থেকে তারা শিক্ষা গ্রহণ করবে আর যদি কখনো তোমাদের মনে কোনো কম থেকে ওয়াদা খেলাপের ভয় হয় তাহলে প্রকাশ্যে তাদের চুক্তিকে তাদের সামনে ফেলে দাও নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাপকারীদেরকে পছন্দ করেন না ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون কাফিরা যেন এমন ভুল ধারণায় না থাকে যে তারা জিতে গেছে তারা নিশ্চয়ই আমাদেরকে পরাজিত করতে পারবে না তাদের মোকাবিলা করার জন্যে তোমরা স্বার্থমত শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া সাজিয়ে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 মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিন যদি তোমাদের মধ্যে কুড়ি জন ধৈর্যশীল লোক থাকে তাহলে তারা দুশো জনের উপর জয়ী হবে এবং যদি এমন একশো লোক থাকে তাহলে তারা এক হাজার কাফিরের উপর বিজয়ী হবে কারণ ওরা এমন লোক যাদের বোধ শক্তি নেই এখন আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন তিনি জানেন যে এখনো তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে তাই এখন যদি তোমাদের মধ্যে একশো লোক ধৈর্যশীল হয় তাহলে তারা দুশো লোকের উপর জয়ী হবে আর যদি এরকম এক হাজার লোক থাকে তাহলে তারা আল্লাহর হুকুমে দু হাজারের উপর বিজয়ী হবে যারা সবর একটি করে আল্লাহ তাদের সাথেই আছেন ما كان لنبي أن يكون له أسرى حتى يسخن في الأرض تريدون عرض الدنيا تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم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 স্বজন একে অপরের বেশি হত্যার নিশ্চয়ই আল্লাহ প্রতি